আকাশের ওই দুর্নীলাঙিনা বাতাসে ছুঁয়ে যাওয়া মন বাসনা আকাশের ওই দুর্নীলাঙিনা বাতাসে ছুঁয়ে যাওয়া মন বাসনা আকাশের ওই দুর্নীলাঙিনা বাতাসে ছুঁয়ে যাওয়া মন বাসনা মুগ্ধ করে দুটি চোখের তারা স্বপ্ন আঁকি বুকে মায়া ভরা মুগ্ধ করে দুটি চোখের তারা স্বপ্ন আঁকি বুকে মায়া ভরা স্বাগতম মায় এমন দেশে স্বাগতম মায় বাংলাদেশে ও স্বাগতম তোমায় এমন দেশে স্বাগতম মায় বাংলাদেশে আকাশের ওই দুর্নীলাঙ্গিনা বাতাসে ছুঁয়ে যাওয়া মন বাসনা আকাশের ওই দুর্নীলাঙ্গিনা বাতাসে ছুঁয়ে যাওয়া মন বাসনা এই পাহাড় ঘেরা সবুজ বনানি ফুটন্ত গোলাপার অনন্য রজনী এই পাহাড় ঘেরা সবুজ বনানি অনন্ত গোলাপার অনন্য রজনী এই পাহাড় ঘেরা সবুজ বনানে ফুটন্ত গোলাপার অনন্য রজনী সূর্যটা দিয়ে যায় সোনালি অসংখ্য তারকা জাগায় সবুজ সূর্যটা দিয়ে যায় সোনালি রোদ অসংখ্য তারকা জাগায় সবুজ প্রকৃতি জুড়ে মুগ্ধ আবেশে স্বাগতম মায়া এমন দেশে স্বাগতম মায়া আমার দেশে স্বাগতম তোমায় বাংলাদেশে ও স্বাগতম মায়া মন দেশে স্বাগতম তোমায় বাংলাদেশে আকাশের ওই দুর্নীলাঙ্গিনা বাতাসে ছুঁয়ে যাওয়া মন বাসনা আকাশের ওই দূর নীলাঙ্গিনা বাতাসে ছুঁয়ে যাওয়া মন বাসনা মুগ্ধ করে দুটি চোখের তারা স্বপ্ন আঁকি বুকে মায়া ভরা মুগ্ধ করে দুটি চোখের তারা স্বপ্ন আঁকি বুকে মায়া ভরা স্বাগতম তোমায় দেশে ও স্বাগতম তোমায় এমন দেশে স্বাগতম তোমায় বাংলাদেশে আকাশের ওই দুর্নীলাঙ্গিনা বাতাসে ছুঁয়ে যাওয়া মন বাসনা আকাশের ওই দুর্নীলাঙ্গিনা বাতাসে ছুঁয়ে যাওয়া মন বাসনা বসন্ত শোভাই ফুটন্ত কাননে উরু মন বিমুগ্ধ লগনে বসন্ত শোভায় ফুটন্ত কাননে উরু উরু মন বিমুগ্ধ লগনে বসন্ত শোভায় ফুটন্ত কাননে উরু উরু মন বিমুগ্ধ লগনে ছন্দ তোলা ওই মেঘের ছায়া পাল তুলে যায় ভেসে মাঝির খেয়া ছন্দ অবাক আমি মুগ্ধ পরিবেশে স্বাগতম মা এমন দেশে স্বাগতম তোমায় আমার দেশে স্বাগতম তোমায় বাংলাদেশে ও স্বাগতম মা এমন দেশে স্বাগতম তোমায় বাংলাদেশে আকাশের ওই দুর্নীলাঙ্গিনা বাতাসে ছুঁয়ে যাওয়া মন বাসনা আকাশের ওই না বাতাসে ছুঁয়ে যাওয়া মন বাসনা মুগ্ধ করে দুটি চোখের তারা স্বপ্ন আঁকি বুকে মায়া ভরা মুগ্ধ করে দুটি চোখের তারা স্বপ্ন আঁকি বুকে মায়া ভরা স্বাগতম তোমায় এমন দেশে স্বাগতম মায় বাংলাদেশে ও স্বাগতম তোমায় এমন দেশে স্বাগতম মায় বাংলাদেশে আকাশের ওই দূর নীলাঙিনা বাতাসে ছুঁয়ে যাওয়া মন বাসনা আকাশের ওই দূর নীলাঙিনা বাতাসে ছুঁয়ে যাওয়া মন বাসনা মুগ্ধ করে দুটি স্বাগতম তোমায় এমন দেশে স্বাগতম মায় বাংলাদেশে ও স্বাগতম তোমায় এমন দেশে স্বাগতম মায় বাংলাদেশে ও স্বাগতম তোমায় এমন দেশে স্বাগতম মায় বাংলাদেশে ও স্বাগতম তোমায় এমন দেশে স্বাগতম